আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় দর্শক বৃন্দ আপনাদেরকে জানাচ্ছি বিশেষ আমন্ত্রণ বাংলায় কিতাবুত তৌহিদ এর ধারাবাহিক দর্শনার শোনার জন্যে আমরা শেষের দিকে একচল্লিশতম অধ্যায়টি আলোচনা করেছিলাম যেখানে লেখক রহমহল্লা তিনি কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেছেন মানুষ আল্লাহ সুবাহানা আলার যে নিয়ামত সেইগুলিকে অনেক সময় অস্বীকার করে থাকে কিভাবে সেই নিয়ামতগুলিকে যখন মানুষ আল্লাহ রাবুল্লাহ আলমিন যে মাধ্যম দিয়ে সেই নিয়ামতগুলি দেন মানুষেরা মনে করে থাকে যে সেই মাধ্যমগুলি মনে হয় সেই নিয়ামত দেওয়ার মালিক তখন তারা আল্লাহ সুবাহকে ভুলে যায় এ বিষয়ে আমরা সেই অধ্যায়ে আলোচনা করেছি মানুষ এভাবেই মূলত হেদ থেকে তার পদস্খলন ঘটে যায় সে শেরকে লিপ্ত হয়ে যায় আজকে আমরা সেই বিষয়টির সাথেই সম্পৃক্ত রেখে আরেকটি বিষয়ের আলোচনা শুনবো এ দর্শে লেখক রাহমাহুল্লাহ তিনি অধ্যায় বেঁধেছেন বাবু কৌলিল্লাহ তালা ফালা তাজাউলিল্লাহ আংদাদুম তালামুন আল্লাহ রাবুল আলমিন বলছেন ফালা তাজাউলিল্লাহ আংদাদুম তালামুন তোমরা আল্লাহ সুবাহ তালার কোনো সমকক্ষ নির্ধারণ করো না অথচ তোমরা জানো যে কি কি আল্লাহ সুবাহ তালার কোনো সমকক্ষ হতে পারে না তিনি হলেন ওয়াহদাহুল্লাহ শরিক আলাহ তিনি এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই সুতরাং তোমরা ফালা তাজামুন এই আয়াতটিকে কেন্দ্র করে লেখক রাহমহল্লা তিনি অধ্যায় বেঁধেছেন এই আয়াতটি হলো সুরা বাকারা এর বাইশ নম্বরের শেষের দিকের আয়াত আল্লাহ রবুল আলমী নির্দেশ দিচ্ছেন ইয়া যারা ইমানদার হে গোটা মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো কোন রব প্রথমে হলো তোমাদের রবের আবাদত করো রব মানেই হলো যিনি তোমাদের প্রতিপালন করেছেন তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পৃথিবীতে যিনি নিয়ে এসেছেন তোমাদের যিনি রেজেক দিচ্ছেন তোমাদের যিনি জীবন দিয়েছেন এবং মরণ তোমাদের যার হাতেই সেই রবের আবাদত করো এরপর আবার বলে দিচ্ছেন আল্লাদি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছে তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহান হুয়া তাই আল্লাহ রাবুল আলম বলছেন হে মানব সকল তোমরা আবাদত করো তোমাদের রব প্রতিপালকের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তোমাদেরকে নয় ওয়াল্লাদিন তোমাদের পূর্বপুরুষ আদম আলহিসালাম থেকে শুরু করে সকলকে যিনি সৃষ্টি করেছেন একক স্রষ্টা আল্লাহ সুবাহান হুয়া তালা তোমরা তারই আবাদত করো লা আল্লাহ কুমতাকুন যদি তুমি আবাদত করো তাহলে তোমরা মোত্তাকি হতে পারবে সংযমশীল হতে পারবে এতে কোনো সন্দেহ নেই এরপরে আবার পরিচয় দিচ্ছেন সেই রবের আল্লাদি জা আলাকুমুল আরদা ফেরাশা যিনি তোমাদের বিচরণের জন্য চলাচলের জন্য বসবাসের জসের জন্য জমিনকে বিছানার মতো করে দিয়েছেন আবার সেই উপরে আকাশকে যিনি তোমাদের জন্য করে দিয়েছেন বেনা আ ছাদ স্বরূপ উপরের ছাদ ও আংজালা মিনাসমা আবার সেই আকাশ থেকে তিনি বর্ষণ করেন মা আ এমন মা বৃষ্টি বিহি আবার সেই বৃষ্টি দিয়ে তোমাদের জন্য তিনি রিস্ক তোমাদের তৈরি করে দেন সুবহান আল্লাহ সেই আল্লাহ সুবহান হুয়া তালারই তোমরা আবাদত করো আসলে আল্লাহ রাবুল্লাহ আলমিন এমন একটি বিষয় এখানে স্মরণ করেছেন গোটা গোটা বিশ্বের যত কিছু উৎপাদন হচ্ছে সব ক্ষেত্রেই এমন একটি উপাদানের প্রয়োজন এ উপাদান ছাড়া কোনো হয় না চাই সেটি জমিনের উৎপাদিত ফসল হোক আর বিভিন্ন কলকারখানার জিনিসপত্রই হোক অবখানে একটি বিষয়ের প্রয়োজন সেটি হলো মা পানি আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন যিনি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন আল্লাহ আল্লাহ হতো আল্লাহ যদি আকাশের বৃষ্টি বন্ধ করে দেন নিচের বৃষ্টি অটোমেটিকভাবে নিচে নেমে যাবে মানুষের নাগালের বাইরে চলে যাবে এ নয় যে আকাশে বৃষ্টি বন্ধ হয়ে গেলে আমরা নিচ থেকে বৃষ্টি সংগ্রহ করব। নিচ থেকে পানি সংগ্রহ করব। তা কখনো সম্ভব নয় আল্লাহ রাবুল আলমিন উপরের বৃষ্টি যদি বন্ধ করে দেন বছরের পর বছর যুগের পর যুগ যদি উপরের বৃষ্টি বন্ধ হয়ে যায় আমাদের নাগালের বাইরে চলে যাবে নিচের পানি যখন উপরের পানি নেই নিচের পানি নেই পৃথিবীতে কোনো উৎপাদন হবে না মরুভূমি আলু আর বালুর মতো অবস্থা হয়ে যাবে অন্য কিছু উৎপাদন হবে না মানুষ তারা সুস্থ সুন্দর জীবনযাপনও করতে পারবে না এমন একটি পরিবেশ সৃষ্টি হয়ে যাবে কিন্তু আল্লাহ সুবাহান বলছেন তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করছেন সেই বৃষ্টি এক দেশ থেকে আরেক দেশে আবার গড়ে যাচ্ছে এক নদী থেকে আরেক নদীতে আরেক নদী থেকে আরেক সরে আরেক অঞ্চল থেকে আরেক অঞ্চলে সেই বৃষ্টি যাচ্ছে সোভানা হতে আর সেই বৃষ্টির মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন পৃথিবীতে যত কিছু রেজেকের বিষয়গুলি রয়েছে সব উৎপাদন করছে আল্লাহ রবুল্লা আলমিনের রেজেক পেয়ে আমরা মনে করছি যে নিজেরাই তো বহু চাষাবাদ করে আবাদ করছি নিজেরাই কলকারখানায় বহু রকমের প্রোডাকশন দিচ্ছি অতএব যেন এগুলির মালিক আমরাই হয়ে গেছি আল্লাহ রাবুল আলমী বলছেন ফালা তাজাউলিল্লাহ আংদাদা না না কখনো নয় আল্লাহ সুবহান ওয়াহদাহু তিনি এক অদ্বিতীয় এসব দেওয়ার মালিক তিনি শুধু একায় তার কাছ থেকে এগুলির উচ্চারিত হয় বের হয়ে আসে এগুলি সব তার কাছ থেকে তার নির্দেশেই তার ইচ্ছাই তিনি যদি না করে দেন সব না হয়ে যাবে কারো ক্ষমতা নেই কিছু দেওয়ার তোমরা আল্লাহ সুবাহর সমকক্ষ কাউকে নির্ধারণ করো না এবং তুম আলামুন তোমরা জানছো যে তার কোনো সমকক্ষ নেই এবং তোমরা জানছো বুঝতেছ যে আল্লাহ সুবাহানা হুয়া আলার যেগুলি তিনি দেন সেগুলি কেউ দেওয়ার অধিকার ক্ষমতা রাখে না প্রিয় বন্ধুরা আজকে আমরা আমাদের চলার পথে বিভিন্ন রকমের কথাবার্তায় বিভিন্ন রকমের চিন্তা চেতনায় আমরা যেন আল্লাহ সুবাহ সমকক্ষ দাঁড় করে দিই কিভাবে বলছেন সেটি ব্যাখ্যায় আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ তালু রাইসুল মুফাসরিন তিনি আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলতেছেন আল আন্দাদ আল আন্দাদ কি জিনিস ফালা তাজা আলুলিল্লাহ আন্দাদা আন্দাদ কি জিনিস এর ব্যাখ্যা দিচ্ছেন আন্দাদ এটা হলো বহু বচন এক বচন হলো নিদ নিদ কি ওয়াহ আশেরখ আখফা মিন দাবিবিন নামালি আলা সফাতিন সৌদা ফি জুলমাতিল্লাইলি এই আন্দাজ বা নেট হলো আল্লাহ রাবুল্লাহ আলমিনের সমকক্ষ নির্ধারণ করে শের করা এটা হলো এমন বিষয় আখফা মিন জাবিবিন নামেলি ছোট্ট পিপিলিকা অন্ধকার রাত্রিতে ফি জুলমাচিল্লাইলে রাত্রির গভীর অন্ধকারে কালো পাথরের উপর যদি ছোট্ট কালো পিপিলিকা চলে তাহলে চললে তার কোন পথে চলেছে এটা যেমন বোঝা যায় না আল্লাহ আকবর এক হলো অন্ধকার দ্বিতীয় হলো কালো পাথর অন্ধকার রাত্রিতে কালো পাথরে এই তৃতীয় হলো ছোট্ট পিপিলিকা চলবে পিপিলিকাটা নয় পিপিলিকাটা কোন পথ দিয়ে চলেছে সেই পথটা তার আসর পিছনে যে যে আসর রেখে চলে গেছে সে এটা যেমন সূক্ষ্ম বিষয় আর শেরকু আখফা শেরকের বিষয়টা হলো এর চেয়ে আরো সূক্ষ্ম বিষয় আল্লাহ আকবর কিভাবে তিনি বললেন ওহুয়া আনটাকুলা ও হায়াতিকা ইয়া ফুলান ও হায়াতি মানে সেভাবে বলে যে ওল্লাহে ইয়া ফুলান ওল্লাহে ও হায়াতিকা ইয়া ফুলান আসলে আল্লাহ এবং আপনার জীবনের কেউ বলছি আল্লাহর এবং আপনার জীবনের আমার জীবনের কসম করে বলছি আল্লাহ রাবুল আলমিনের সাথে আরেকজনকে বা নিজেকে সে সম্পৃক্ত করে দিচ্ছে প্রিয় বন্ধুরা আমরা এই পর্যায়ে একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি বিরতির পর আবার আমরা এদার্স নিয়ে ফিরে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আব্বাস রাজি আল্লাহ তাল আনহু তিনি বলছেন মানুষ এভাবে বলবে ওয়াল্লাহে ও হায়াতিকা অর্থাৎ ওয়াল্লাহে ও হায়াতিকা আল্লাহ রাবুল্লাহ আলমিনের কসম ও হায়াতিকা এবং তোমার জীবনের কসম করে বলছি মানুষ যদি এভাবে কখনো ওল্লাহ ও হায়াতিকা আল্লাহর কসম এবং তোমার জীবনের কসম করে বলে এখানে সে দুই দিক থেকে শের করে থাকে এক শেখ হলো আল হালিফু বেগাইরিল্লাহ আল্লাহ ছাড়া গাইরুল্লাহর নামে কসম করা সেটি হলো শির্ক আল্লাহ ছাড়া গাইরুল্লাহর নামে কসম খাওয়া সেটি শির্ক একদিক দ্বিতীয় দিক হলো আল্লাহ সুবাহানা হাত আল্লাহর সাথে যেন সমপর্যায় মনে করেছে অল্লাহে ও হায়াতিকা আল্লাহ এবং তোমার জীবনের কসম করে বলছি অনুরূপভাবে আরো মানুষ বলে রাত্রিতে যখন চোর আসে চোর আসলে কুকুর যখন চেল্লাচেল্লি শুরু করে চোর হয়তো চলে যায় সকালে উঠে বলে লাউলা খুলাইবা হাদা লা লুসুস যদি এই কুকুরটা না থাকতো তাহলে আজকে আমাদের ঘরে চোর আসত আল্লাহ সুবাহানা হুয়া আল্লাহ তাকে রক্ষা করেছে হেফাজত করেছে চোর থেকে আল্লাহ সুবাহানা হুয়া স্মরণ না করে আল্লাহ আল্লাহকে স্বীকার না করে বলে যে কুকুর যদি না থাকতো তাহলে চোর আসত চোর এসেছে ঘরে হাঁস ছিল হাঁস চিৎকার দিতে ডাকতে শুরু করেছে এখন বলে যে আজকে যদি হাঁস না থাকতো ঘরে তাহলে চোর এসে যাইতো আমাদের হাঁসের কারণে চোর আসতে পারে প্রিয় বন্ধুরা আসলেই আল্লাহ রাবুল আলমিন চোর থেকে হেফাজত করেছেন আমাকে তিনি হলেন আল্লাহ সুবাহান হুয়া তালা কিন্তু আমরা এই হাঁসকে বা কুকুরকে যেন আল্লাহ সুবাহান হুয়া তাল্লাহার সমকক্ষ বানাই দিলাম যে এগুলি আমাকে হেফাজত করলেন এটি কখনো কোনো মমিন মুসলিমের আকিদা বিশ্বাস হতে পারে না বরং একজন একজন মমিন মুসলিম তার আকিদা বিশ্বাস হবে যে আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি আমাকে রহম করেছেন তিনি আমাকে থেকে হেফাজত করেছেন সে বলবে যে আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন এবং আল্লাহর রহমতে যে এই সময় কুকুরের চিল্লানিতে বা এই সময় হাঁসের ডাকে আওয়াজে চোর দূর হয়ে গেছে আল্লাহ রহম করেছেন তাই চোর আসতে পারেনি একজন মমিন একজন মমিন মুসলিম তার সব সময় তাই সে বিষয়টাকে আল্লাহ সুহানা ও তাল্লার সাথে সম্পৃক্ত করে তুলবে অনুরূপভাবে বলছেন আল্লাহ এ কথাটি বলা একটি শির কারণ আল্লাহর চাওয়া এবং মানুষের চাওয়া দুটোকে যেন সমপর্যায় করে দিচ্ছি আমি অনুভবে বলে লাউল আল্লাহ ও ফুলান যদি আল্লাহ আল্লাহ এবং অমুক না হতেন তাহলে আজকে বাঁচতাম না আল্লাহকে স্বীকার করতেছে কিন্তু গাইরুল্লাহকেও আল্লাহ সুবাহ আল্লাহর সাথে সংযুক্ত করে দিচ্ছে যদি আল্লাহ এবং না হতেন তাহলে আজকে বিপদগ্রস্ত হয়ে যেতাম لا تجعل فيها فلانا هذا كله به شرك ابن عباس رضي الله عنه বলছেন لا تجعل فيها فلانا هذا كله به شرك আল্লাহর সাথে অমুককে তুমি সংযুক্ত সম্পৃক্ত করো না এগুলি সবই শির তবে এক্ষেত্রে এতটুকু বলা যাবে যে আল্লাহ যা চান অতপর আপনি যা চান এ বিষয় নিয়ে আমাদের সামনে আরেকটি অধ্যায় আসবে সে অধ্যায় আমরা এই বিষয়টিকে নিয়ে পূর্ণভাবে আলোচনা করব তবে কেউ যদি এভাবে বলে যা আল্লাহ চান এবং আপনি চান বা আল্লাহ এবং অমুক যদি না হতো এটি হবে শেখ অনুরূপভাবে লেখক রহমহল্লা এই অধ্যায় তিনি আরেকটি হাদিস নিয়ে এসেছেন সে হাদিসটি প্রসিদ্ধ সাহাবি অমর আব্দুল খতাব রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলছেন রাসুল্লাহ সাল্লাম বলেন মান হালাফা বিগাইরিল্লাহ ফকাদ ক্যাফারা ও আশরাক হাদিসটি সহি সহি সনদে বর্ণিত তিরমিজির হাদিস মান হালাফা গাইরুল্লাহ ফকাদ কাফারা আও আশরাক যে ব্যক্তি গাইরুল্লাহর সাথে কসম করবে ফাকাদ কাফারা আও আশরাক গাইরুল্লাহর সাথে কসম বলতে কসম শুধুমাত্র আল্লাহ সুবাহানা হাত তালা এবং তার নাম ও তার গুণাবলীর দিয়েই কসম করা যেতে পারে এছাড়া অন্য কোনো বিষয়ে কসম করা যাবে না সেটি শির কারণ মানুষ কসম করে থাকে কখন উভয়ের মাঝে একটি বিষয়কে গুরুত্বশীল করার জন্য সে তখন উভয়ের মাঝে সবচেয়ে যেটা মর্যাদাবান মূল্যবান সে বিষয়টাকে দিয়েই তার নামে কসম খেয়ে থাকে তো মানুষের মাঝে সবচেয়ে মূল্যবান ও মর্যাদাশীল সবচেয়ে বড় যিনি তিনি হলেন আল্লাহ সুবাহ তাই এই কসম হতে হবে একমাত্র আল্লাহ সুবাহ নামে অন্য হাদিসেও আসবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইকুম তোমরা তোমাদের বাপদাদার নামে কসম খেও না মঙ্কানা হালিফান ফালি আহলিফ বিল্লা যে ব্যক্তি কসম খেতে চায় সেজন্য যেন আল্লাহর নামে কসম খায় প্রিয় বন্ধুরা অতএব কসম হতে হবে একমাত্র আল্লাহ সুবাহ আলার নামেই অন্য কোনো মখলুকের নামে কসম হতে পারে না কোনো নবীর নামে কসম নয় কোনো অলির নামে কসম নয় কোনো ফেরেস্তার নামে কসম নয় কোনো রাজা বাদশার নামে কসম নয় বাপদাদার নামে নয় সন্তানের নামে নয় এমনকি কেউ যদি কোনো মসজিদের নামে কসম খেতে চায় আমাদের সমাজে অনেক সময় আমরা মসজিদের মাটি নিয়েও কসম খেতে যাই না সেটাও নয় সেটিও শির এমনকি কেউ যদি কাবার নামে কসম খেতে চায় সেটাও শির বরং বলবে কাবার রবের কসম খাচ্ছি এটা যদি বলে তাহলে হয়েছে অতএব আল্লাহ সুবাহানামত আলাবাদ দিয়ে তবে কেউ যদি কোরআন মাজিদের কসম খেয়ে থাকে এই দৃষ্টিকোণ থেকে যে কোরআন আল্লাহ সুবাহানতালার বাণী তাহলে সেটি জায়েজ হবে এছাড়া আর যত কিছু রয়েছে সবগুলির মাধ্যমে কসম খাওয়া নিজের সম্পদের গায়ে হাত দিয়ে কসম খাওয়া বাচ্চার মাথায় হাত দিয়ে কসম খাওয়া এসবগুলি হলো শেখ আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি গাইরুল্লার নামে কসম খাবে ফকাত কাফারা ও আশরাকা সে যেন কুফরিতে লিপ্ত হলো অথবা শেরকে লিপ্ত হয়ে কুফরি এবং শের দুটো ছোট হতে পারে এবং দুটোই আবার বড় হতে পারে যার কারণে ইসলাম থেকে বের হয়ে যাবে যদি সে মনে করে যে এই যার নামে বা যেই বিষয়ের সাথে সে কসম খাচ্ছে যার নামে সেটাকে যদি আল্লাহ সুবাহ হতাল্লার সমপর্যায়ে মনে করে না বরং এমনি বড় মনে করে কসম খেয়ে থাকে তাহলে সেটি হলো ছোট কুফরি এবং শেরকে আসগার ছোট শির আর যদি মনে করে যে আল্লাহ সুবাহ হতালার চেয়েও মূল্যবান তার কাছে মর্যাদাশীল তার কাছে যার নামে কসম খাচ্ছে সে অথবা আল্লাহ সুবাহ হতালার সমপর্যায় মনে করে সে কসম খায় তার দ্বারা তাহলে এটি শেরকে আকবার এবং বড় কুফরি বলে গণ্য হবে যার ফলে সে ইসলাম থেকেই বের হয়ে যাবে ফিরে বন্ধুরা আসুন আমরা আমাদের কথাবার্তা আমাদের কাজকর্মে বহুভাবে আল্লাহ সুবাহ আল্লাহর সাথে আমরা মানুষকে মখলুককে সৃষ্ট বিষয়কে এমনভাবে সম্পৃক্ত করে থাকি যেটি আমরা শেরকে লিপ্ত হয়ে যায় এ বিষয়ে আমাদের সকলকে ভালোভাবে অবগত হওয়া উচিত এবং এ বিষয়ে নিজেদেরকেও সঠিকভাবে শিখে অন্যজনকেও শিখিয়ে আল্লাহ সুবহান হুয়া তাল্লাহর তৌহিদ তার একত্ববাদের উপর যেন আমরা পূর্ণভাবে প্রতিষ্ঠিত থাকতে পারি এবং মানুষকেও পূর্ণভাবে তৌহিদের উপর রাখতে পারি সেই চিন্তা চেতনা ও চেষ্টা আমাদের করা দরকার আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা লেখক রহেমাহুল্লাহ তিনি এ অধ্যায়ে আরও একটি হাদিস নিয়ে এসেছেন যেটি আবু দাউদ এর সহিসনদে প্রমাণিত হাদিসটি সাহাবি হদাইফা রদি আল্লাহ আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন লা চাকুলু মা শাহ আল্লাহ ও শাহ আফুলান লা চাকুলু মা শাহ আল্লাহ ও শাহ আফুলান তুমি কখন এভাবে বলো না যে আল্লাহ যা চান এবং অমুকে যা চান ওয়ালাকিন কৌলু মা শাহ আল্লাহ সোম্মা শাহ আফুলান এভাবে বলো না যে আল্লাহ যা চান এবং আপনি যা চান তাই ঘটবে না বা তাই করবো তা না বরং এভাবে বলো যে আল্লাহ যা চান অতঃপর আপনি যাচ্ছেন কারণ আরবি ভাষায় ওয়া এবং সোম্মা দুটির মাঝে বিশাল পার্থক্য ওয়া শব্দটি ওয়া অক্ষরটি ব্যবহারের মাধ্যমে দুটিকে সমপর্যায় করে দেওয়া হয় অর্থাৎ আল্লাহ যা চান এবং আপনি যা চান দুজনকে চাওয়ার দিক থেকে সমপর্যায় করে দেওয়া হলো এটাই হলো শির আর সোম্মা শব্দটি সমপর্যায় করা হয় না একটার পরে দ্বিতীয় স্তরে আরেকটাকে নিয়ে আসা হয় এই জন্য যদি কেউ বলে মাশা আল্লাহ সোম্মা ফুলান আল্লাহ রাবুল্লাহ আলমিন যা ইচ্ছা করেন এবং আপনি বা মাশা আল্লাহ সোম্মা শাহ ফুলান আল্লাহ রাবুল্লাহ আলমিন যা ইচ্ছা করেন অতঃপর অমুক যা ইচ্ছা করে সেটা আমি করার চেষ্টা করব যে অতঃপর শব্দটি বাংলা ভাষায় ব্যবহার করলেও আমরা বলবো যে আল্লাহ যা ইচ্ছা করেন এবং আপনি যা ইচ্ছা করেন বা আল্লাহ যা চান এবং আপনি যা চান এটা শির বরং এক্ষেত্রে আমরা বলবো যে আল্লাহ যা চান অতঃপর আপনি মখলুক হিসাবে মনে রাখবো যে উনি হলেন মখলুক আল্লাহ যা চান অতঃপর আপনি যা চান এই হিসাবে যদি বলি আমরা তাহলে সেটি শির্ক হবে না ইনশাআল্লাহ তবে ইব্রাহিম আন্নাখ ই রাহিমাহুল্লাহ তিনি বলছেন বা তার কাছ থেকে বর্ণনা করা হচ্ছে আন্নাহু ইকরাহ আইয়াকুল আউযু বিল্লাহি ওয়া বিকা ওয়া ইয়াজুজু আইয়াকুল বিল্লাহি সুম্মা বিকা কেউ যদি বলে যে আউদুবিল্লাহ অবিকা আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এবং আপনার কাছে আশ্রয় চাচ্ছি এভাবে চাওয়াটা এভাবে বলাটা সেটি শির্ক হবে যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এবং আপনার কাছে আশ্রয় চাচ্ছি এটি বলা শির ওলা চাকুল উলাউল্লাহ ও ফুলান তিনি আরও বলছেন যে এই কথাগুলি বলা কখনো উচিত নয় যে কি আল্লাহ যদি না হতো এবং আপনি যদি না হতেন আল্লাহ যদি না হতো এবং আপনি যদি না হতেন একথাটিও বলা হলো শির কারণ আল্লাহ সুবাহানা হুয়া তালার সমপর্যায়ে আমরা তখন তাকে করে দিলাম যখন এভাবে বলবো যে আল্লাহ যদি না হতেন এবং আপনি যদি না হতেন তাহলে যেন আল্লাহ সুবাহানা হুয়া তালার সমপর্যায়ে তাকে আমি বানিয়ে ফেললাম কিন্তু আল্লাহ সুবাহানা হুয়া তালার সমপর্যায়ে কেউ নয় আল্লাহ রাবুল আলমিন বলছেন ফালাহ তোমরা জানো যে আল্লাহ সুবাহানা হুয়া তাল্লাহার সমকক্ষ কেউ হওয়ার অধিকার রাখে না কারো ক্ষমতা নেই তাই ফালা তাজাউলিল্লাহ আন্দাদা তোমরা আল্লাহ সুবাহ সমকক্ষ কাউকে নির্ধারণ করো না করো না প্রিয় বন্ধুরা এ অধ্যায় আমরা বেশ কতগুলি জিনিস জানলাম প্রথম হলো আল্লাহ রাবুল্লাহ আলমিন সুরাবাকার বাইশ নম্বর আয়াতে যে তার সমকক্ষ নির্ধারণ করতে নিষেধ করেছেন কিভাবে আমরা সমকক্ষ বানাতে পারি তার বহু দিক রয়েছে প্রকাশ্য দিক তো অনেকগুলি রয়েছে যে সরাসরি কেউ যদি গাইরুল্লাহর কাছে গিয়ে সেজদা দেয় কেউ যদি গাইরুল্লাহর কাছে গিয়ে নজর মানত করে কেউ যদি গায়রুল্লাহর কাছে গিয়ে কোরবানি করে কেউ যদি গায়রুল্লাহর কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে কিছু চায় এগুলি তো প্রকাশ্য শের কিন্তু অপ্রকাশ্য সূক্ষ্মভাবে যেগুলি শেরক হয়ে যায় মানুষের কথাবার্তার মাঝে বৃষ্টি কঠিন বৃষ্টি বা কঠিন রোদ আমার হাতে ছাতি ছিল আমি এখন বলছি যদি আজকে আমার হাতে ছাতা না থাকতো তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম না না কখনো নয় ধ্বংস থেকে বাঁচালেন আল্লাহ সুবাহ তবে এক্ষেত্রে এটুকু বলতে পারি আমরা এভাবে যে আল্লাহর রহমতে ছাতাটা থাকায় আমাকে আল্লাহ বাঁচাইছেন আজকে এভাবে বললে জায়েজ হবে আর যদি এভাবে বলি যে ছাতা না হলে আজকে বাঁচতাম না তাহলে এটি অবশ্যই শেখ প্রিয় বন্ধুরা আসুন এই বিষয়গুলি আমরা উপলব্ধি করার চেষ্টা করি এবং আল্লাহ রবুল্লাহ আলমিনের তাওহিদ ভালোভাবে জেনে যেন তাওহিদের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি সে চেষ্টাই করব আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু